সাম্প্রতিক সময়ে শাম ও ইরাকের ভূমিতে আমরা দেখেছি কিছু গুলাত তাকফিরি ও খারেজিরা ব্যাপকভাবে মুজাহিদিনদেরকে তাকফির করছে এবং তাদেরকে মুরতাদ ফতুয়া দিয়ে হত্যা করা বৈধ মনে করছে সীমা লঙ্ঘনকারীরা বড় বড় ওলামায় কেরামগণকে তাকফির করছে যে একজন মুসলিম মুজাহিদকে মুরতাদ ফতুয়া দিয়ে হত্যা করা হচ্ছে অথচ সে চিৎকার করে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যারা নিজের মতের সাথে অন্যের মতের অমিল হলেই তাকে তাকফির করে বসে মুসলমানদের রক্তের সামান্যতম মূল্য তাদের কাছে এবং আমাদের শিরোচ্ছেদ করে তাদের মাথাকে পদদলিত করে উল্লাস করছে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা আল্লাহ তাল্লার নিকট দুনিয়া ধ্বংসের চেয়েও গুরুতর কেয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে তার ডান হাত অথবা বাম হাত দিয়ে ধরে এবং ডান হাত অথবা বাম হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে রক্তাক্ত অবস্থায় আরশের সামনে এসে উপস্থিত হয়ে বলবে ইয়া রব্বি আমার প্রতিপালক আপনি আপনার বান্দাকে জিজ্ঞাসা করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল অর্থাৎ যখন সে অন্যায় ভাবে কোন মুসলিমের রক্ত প্রবাহিত করলো তখন সে দিনের সীমা থেকে বের হয়ে গেল যে ব্যক্তি তার ভাইয়ের দিকে অস্ত্রের দ্বারা ইশারা করলো হোক না সে তার আপন ভাই তার প্রতি ফ্রেজ তারা অভিসম্পদ করতে থাকে যতক্ষণ না সে অস্ত্র সরিয়ে নেয় জুহাইনা গোত্রের নিকটে কিছু অঞ্চলে আক্রমণ করলাম আমি সেখানে এক লোককে ধরে ফেললাম অতপর সে ইলাহা পাঠ করল তা সত্ত্বেও আমি তাকে হত্যা করলাম রাসুল্লাহ সাল আলী ইসলাম আমাকে বললেন সে কি ইলাহা ইল্লাল্লাহ বলেছে তারপরও তুমি তাকে হত্যা করেছ তখন আমি বললাম হে আল্লাহ রাসুল সে তো অস্ত্রের ভয়ে লা বলেছে কলা আফালা তুমি কি তার অন্তরকে চিরে দেখতে পারলে না সুতরাং বোঝা যাচ্ছে ধারণার ভিত্তিতে কোন মুসলিমের দম হালাল হয় না একজন মুসলিমের রক্তের মূল্য কত বেশি উল্লেখিত হাদিসগুলো থেকে স্পষ্ট রূপে বুঝে আসছে আল কায়দার পক্ষ থেকে মসজিদ বাজার পরিবহন রুট জনসমাগমের স্থান ও সাধারণ মানুষকে আক্রমণের লক্ষ্যবস্তু বানাতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে ধ্বংস হোক আমাদের সংগঠন দল ও অস্তিত্ব কিন্তু আমাদের হাত যেন বেআইনিভাবে মুসলমানদের রক্ত ঝরার কারণ না হয় আমরা এই পথে বের হয়েছি মজলুম মুসলমানদেরকে সাহায্য করার জন্য সুতরাং আমাদের দ্বারা যাতে এই দিন ও উম্মার অকল্যাণ সাধিত না হয় الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما প্রিয় উপস্থিতি আমরা জানি জিহাদ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল জিহাদ হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ হচ্ছে উম্মার সম্মান ও মুক্তির পথ সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে আমাদের কারণে যাতে জিহাদ নামক এই শ্রেষ্ঠ ইবাদত কুলুষিত না হয় আমাদের কারণে যাতে মুজাহিদিনদের আদর্শ কলঙ্কিত না হয় আমাদের হাত দ্বারা যাতে অন্যায়ভাবে কোনো মুসলিমের রক্ত প্রবাহিত না হয় আমাদের আরও সতর্ক হতে হবে অন্যায়ভাবে কাউকে তাকফির করে মুরতাদ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এবং অন্যায়ভাবে কোনো মুসলিমের রক্ত প্রবাহিত করার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে শাম ও ইরাকের ভূমিতে আমরা দেখেছি কিছু গুলাদ তাকফিরি ও খারেজিরা ব্যাপকভাবে মুজাহিদিনদেরকে তাকফির করছে এবং তাদেরকে মুরতাদ ফতোয়া দিয়ে হত্যা করা বৈধ মনে করছে এমনও হচ্ছে যে একজন মুসলিম মুজাহিদকে মুরতাদ ফতুয়া দিয়ে হত্যা করা হচ্ছে অথচ সে চিৎকার করে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ মুহাম্মাদার রাসূলুল্লাহ এই সীমা লঙ্ঘনকারীরা বড় বড় ওলামায়ে কেরামগণকে তাকফির করছে এবং ওলামাদের শিরোচ্ছেদ করে তাদের মাথাকে পদদলিত করে উল্লাস করছে ওলামায়ে কেরামগণের প্রতি সামান্যতম শ্রদ্ধাও তাদের নেই তারা মসজিদে আত্মঘাতী আক্রমণ করছে এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করছে মুসলমানদের রক্তের সামান্যতম মূল্য তাদের কাছে নেই এই ফেতনা আজ শুধুমাত্র শাম আইরাকের মাঝেই সীমাবদ্ধ নয় বরং তা পুরো পৃথিবীতে বিস্তার লাভ করেছে আজ পৃথিবীর সব জায়গাতেই এমন ব্যক্তিদের খুঁজে পাওয়া যাচ্ছে যারা নিজের মতের সাথে অন্যের মতের অমিল হলেই তাকে তাকফির করে বসে এবং তাকে হত্যা করা বৈধ মনে করে সুতরাং আসুন আমরা কোরআন ও হাদিস থেকে দেখে নিই একজন মুসলিমের রক্তের মূল্য কি আল্লাহ সুবহান হতালা পবিত্র কালাম মাজিদ এরশাদ করেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে ফাজাজাউহু জাহান্নাম তার প্রতিদান হচ্ছে জাহান্নাম খালিদান ফিহা সে চিরকাল সেখানে থাকবে আলাই আল্লাহ তালা তার উপর প্রধান্বিত হয়েছেন এবং তার উপর অভিসম্পাদ করেছেন আর তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ শাস্তি নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসি মিন দুনিয়া নাফসি রাসুল্লাহ সাল আলী ইসলাম বলছেন ওয়াল্লাদি নাস্তি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা আল্লাহ তাল্লার নিকট দুনিয়া ধ্বংসের চেয়েও গুরুতর একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা আল্লাহ তাল্লার নিকট দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও গুরুতর সুতরাং বোঝা যাচ্ছে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে একজন মুসলিমের জীবনের মূল্য একজন মুসলিমের রক্তের মূল্য পৃথিবীর চেয়েও বেশি আল্লাহর কাছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া অধিক সহজ একজন মুসলিমের রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ সুবহান কাছে একজন মুমিনের রক্তের মূল্য পৃথিবীর চেয়ে অনেক বেশি ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত তার দিনের সীমার প্রশস্ততার মধ্যে থাকবে যতক্ষণ না সে কোনো হারাম রক্ত প্রবাহিত করে সহিউল বুখারি মুমিন বান্দা ততক্ষণ পর্যন্ত তার দিনের সীমার মধ্যে থাকবে যতক্ষণ না সে কোনো হারাম রক্ত প্রবাহিত করে অর্থাৎ যখন সে অন্যায়ভাবে কোনো মুসলিমের রক্ত প্রবাহিত করলো তখন সে দিনের সীমা থেকে বের হয়ে গেল সুতরাং দিনের সীমার মধ্যে থাকা অপরিহার্য দিনের সীমার মধ্যে যদি থাকতে হয় তাহলে অন্যায়ভাবে কোনো মুসলিমের রক্ত প্রবাহিত করা যাবে না মুআবির রাজিল্লাহ তালন থেকে বর্ণিত আরেকটি হাদিস তিনি বলেন সামিয়াত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু জাম্বিন আসাল্লাহ আইয়া গফিরা ইল্লার রজুল ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান আবির রজুল ইয়ামুতু কাফিরা তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে বলতে শুনেছি আশা করা যায় আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দিবেন তবে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যাকারী এবং কাফের অবস্থায় মৃত্যুবরণকারীকে ক্ষমা করবেন না আশা করা যায় আল্লাহ সুবাহানুতালা সমস্ত গুণা ক্ষমা করে দিবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যাকারী এবং কাফের অবস্থায় মৃত্যুবরণকারীকে আল্লাহ সুবহান হুয়া তালা ক্ষমা করবেন না মুসলিমের অন্য হাদিস এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তের বিচার হবে কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তের বিচার হবে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন আউ্বালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা রাওয়াহু মুসলিম কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে রক্তের বিচার হবে অন্য হাদিসে আরো বিস্তারিত ভাবে এসেছে عن ابن عباس سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ثكلته أمه رجل قتل رجلا متعمدا يجيء يوم القيامة آخذا قاتله بيمينه أو بيسيره وآخذا رأسه بيمينه أو شماله تشخب أوداجه ضما في قبل العرش يقول يا ربي سل عبدك فيما قتلني ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ওই ব্যক্তি ধ্বংস হোক যে ইচ্ছাকৃতভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করবে কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে তার ডান হাত অথবা বাম হাত দিয়ে ধরে এবং ডান হাত অথবা বাম হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে রক্তাক্ত অবস্থায় আরশের সামনে এসে উপস্থিত হয়ে বলবে ইয়া রব্বি সাল আব্দাক ফিমা কতালানি হে আমার প্রতিপালক আপনি আপনার বান্দাকে জিজ্ঞাসা করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল সাল আবদাকা ফিমা কতালানি আপনি আপনার বান্দাকে জিজ্ঞাসা করুন সে কোন অপরাধে আমাকে হত্যা করেছিল একজন মুসলমানকে হত্যা করা তো অনেক কঠিন ব্যাপার একজন মুসলমানের দিকে যদি কেউ অস্ত্র দিয়ে ইশারা করে তাহলেও ফেরেস্তারা তার উপর অভিসম্বাদ করতে থাকে হত্যা করা তো অনেক কঠিন ব্যাপার যদি একজন মুসলিমের দিকে কেউ অস্ত্র দিয়ে শুধুমাত্র ইশারা করে ইঙ্গিত করে তাহলেও ফেরেস্তারা তার উপর অভিসম্পাদ করতে থাকে হাদিসের মধ্যে এসেছে কলা আবুল কাসেম হাসরুল্লাহ সাল্লাহ আলী বলেন মান আশারা ইলা আখিহি মালাইকাতা হাত্তা ইয়াদাহু ওয়া ইন কানা আখাহু ওয়া উম্মি যে ব্যক্তি তার ভাইয়ের দিকে অস্ত্রের দ্বারা ইশারা করলো হোক না সে তার আপন ভাই তার প্রতি ফ্রেজ দ্বারা অভিসম্পদ করতে থাকে যতক্ষণ না সে অস্ত্র সরিয়ে নেয় সহি মুসলিমের হাদিস সুতরাং বোঝা যাচ্ছে মুমিন ব্যক্তির দিকে যদি কেউ অস্ত্র দ্বারা ইশারা করে তাহলেও ফ্রেজ তারা তার উপর অভিসম্পাদ করতে থাকে সহি মুসলিমে উসামা রাদিল্লাহ তালানহের প্রসিদ্ধ ঘটনা বর্ণিত হয়েছে উসামা ইবনে জায়দ রাদিল্লাহ তালানহু বলেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাকে এক সারিয়াতে প্রেরণ করেছিলেন আমরা সকালবেলা জুহাইনা গোত্রের নিকটে কিছু অঞ্চলে আক্রমণ করলাম আমি সেখানে এক লোককে ধরে ফেললাম অতপর সে লাহা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করল তা সত্ত্বেও আমি তাকে হত্যা করলাম বিষয়টি নিয়ে আমি অস্বস্তি বোধ করছিলাম তাই আমি এটা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নিকট উপস্থাপন করলাম রাসুল সাল আলী ওয়াসাল্লাম আমাকে বললেন আকাল আলা ইলাহা ইল্লাল্লাহ অকাতালতা রাসুল্লাহ ইসলাম আমাকে বললেন সে কি বলেছে তারপরও তুমি তাকে হত্যা করেছো তখন আমি বললাম আল্লাহ রাসুল সে তো অস্ত্রের ভয়ে বলেছে কলা তুমি কি তার অন্তরকে চিরে দেখতে পারলে না হাত্তা তা আলামা কলাহা আমলা যে সে এটা কি অস্ত্রের ভয় বলেছে নাকি এমনিতে বলেছে ফামা জালা আলাইয়া হাত্তা তামান্নাইতু আন্নি আসলামতু আল্লাহর রাসূল এই কথাটা বারংবার বলতেছিলেন আমার কাছে ধারণা হতে লাগলো হায় আফসোস যদি আমি আজকে মুসলিম হতাম সুতরাং বোঝা যাচ্ছে উসামা এখানে ভুলে একজন মুসলিমকে হত্যা করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ তাকে লক্ষ্য করে বারবার বলছিলেন আলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কতালতা সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তারপরেও কি তুমি তাকে হত্যা করেছো কলা কুলতু ইয়া রসুল আল্লাহ তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল ইন্নামা কলাহা খাউফা মিনাসেলা সে তো অস্ত্রের ভয় এটা বলেছে তখন রাসূল বললেন আফালা শাকাত তান কলবি তুমি কি তার অন্তরকে চিরে দেখতে পারলে না তুমি তার অন্তরকে ফিরে দেখতে পারলে না সে কি এটা অস্ত্রের ভয়ে বলেছে নাকি অন্য কারণে বলেছে সুতরাং বোঝা যাচ্ছে ধারণার ভিত্তিতে কোনো মুসলিমের দম হালাল হয় না সহি বুখারিতে খালিদ্দিন ওয়ালিদ আল্লাহ তালাহুর আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে عن ابن عمر رضي الله عنهما قال بعث النبي صلى الله عليه وسلم خالد بن الوليد إلى بني جذيمة فدعاهم إلى الإسلام فلم يحسنوا أن يقولوا أسلمنا فقالوا صبأنا صبأنا وجعل خالد بهم قتلا وأسرا قال ثم دفع إلى كل رجل منا أسيرا حتى إذا أصبح يوما أمرنا فقال ليقتل كل واحد منكم أسيره قال ابن عمر رضي الله عنه والله لا أقتل أسيري ولا يقتل أحد من أصحابي أسيرا قال فقدمنا على رسول الله صلى الله عليه وسلم فذكر له ما صنع خالد قال فرفع يديه ثم قال اللهم أبرأ مما صنع خالد رواه البخاري ابن عمر رضي الله تعالى থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে বনি জাজিমা প্রেরণ করলেন খালিদ রাজিল্লাহ তালানহু তাদেরকে ইসলাম গ্রহণ করতে বললেন তারা ইসলাম গ্রহণ করলাম এ কথা ভালোভাবে বলতে পারলো না তো এখানে যখন খালিদ রাজিল্লাহ তালানহু তাদেরকে ইসলাম গ্রহণ করতে বললেন তখন তারা ইসলাম গ্রহণ করলাম আসলাম না এই শব্দটা উচ্চারণ করতে পারলো না কারণ তাদের জানা ছিল না কোন শব্দ দিয়ে ইসলাম গ্রহণ করতে হয় না সাবাহনা সাবাহনা তখন তারা বলতে লাগলো যে আমরা স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলাম তারা আসলাম না না বলে তারা বললো সবাহ না সবাহ না আমরা ইসলাম গ্রহণ করলাম এই শব্দ তারা উচ্চারণ না করে তারা বলল আমরা স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করলাম তখন খালিদ রাদিল্লাহ তাদেরকে হত্যা করতে লাগলেন এবং তাদেরকে বন্দী করলেন এবং আমাদের প্রত্যেককেই একজন করে বন্দির দায়িত্ব দিলেন পরের দিন সকালে আমাদের প্রত্যেকের কাছে থাকা বন্দীদের হত্যার নির্দেশ দিলেন তখন ইবনে অমর রাদিল্লাহ তালাহু বলেন আল্লাহর কসম আমি আমার বন্দিকে হত্যা করব না এবং আমার সঙ্গীরা কেউ তার বন্দিকে হত্যা করবে না তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের নিকট ফিরে আসলাম এবং তাকে খালিদ রাজিউল্লাহ তালাহুর বিষয়টি জানালাম তখন তিনি আকাশের দিকে হাত তুলে বললেন আল্লাহ আবর সানা খালেদ হে আল্লাহ খালেদ যা করেছে আমি তার দায়িত্ব নিব না হে আল্লাহ খালেদ যা করেছে আমি তার দায়িত্ব নিব না হে আল্লাহ খালেদ যা করেছে আমি তার থেকে মুক্ত রাসুল্লাহ সাল আলী আসাল্লাম নিজেকে মুক্ত ঘোষণা করেছেন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালুর ওই ঘটনা থেকে জন্য রাসুল বলছেন আল্লাহ খালেদ সুতরাং বোঝা যাচ্ছে একজন মুসলিমের রক্তের মূল্য কত বেশি একজন মুসলিমের রক্তের মূল্য কত বেশি উল্লেখিত হাদিসগুলো থেকে স্পষ্ট রূপে বুঝে আসছে এ সকল আয়াত ও হাদিসকে সামনে রেখেই আলকা আয়দার সম্মানিত ওলামাই কারামগণ যুদ্ধের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন যাতে অনিচ্ছা সত্ত্বেও অন্যায়ভাবে একজন মুসলিমের রক্ত প্রবাহিত না হয় আলকা আয়দার পক্ষ থেকে মসজিদ বাজার পরিবহন রুট জনসমাগমের স্থান ও সাধারণ মানুষকে আক্রমণের লক্ষ্যবস্তু বানাতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে এবং সন্দেহপূর্ণ যে কোনো ধরনের আক্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে এ ধরনের সকল আক্রমণ থেকে আল কায়দার ওলামায় কেরামগণ নিজেদেরকে দায়মুক্ত ঘোষণা করেছেন শেখ আতিয়াতুল্লাহ লিবি রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া ওয়ালা ইউরাকু আলা আইদিনা দামুম মুসলিম পৃথিবী ধ্বংস হোক ধ্বংস হোক আমাদের সংগঠন দল ও অস্তিত্ব কিন্তু আমাদের হাত যেন বেআইনিভাবে মুসলমানদের রক্ত ঝরার কারণ না হয় হে ভাই والله يا أخي إننا قد خرجنا في هذا الطريق لنصرة هذا الدين إننا قد خرجنا في هذا الطريق لإعلاء كلمة الله إننا قد خرجنا في هذا الطريق لنصرة المستضعفين হে ভাই আল্লাহ শপথ করে বলছি আমরা এই পথে বের হয়েছি এই দিনকে সাহায্য করার জন্য আমরা এই পথে বের হয়েছি আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য আমরা এই পথে বের হয়েছি মজলুম মুসলমানদেরকে সাহায্য করার জন্য সুতরাং আমাদের দ্বারা যাতে এই দিন ও উম্মার অকল্যাণ সাধিত না হয় আমি এই কামনা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি আমা আলাইনা ইল্লাল বালা